বিগত জুমাগুলোতে আউলাদ তথা সন্তানাদি তাদের হক বয়ান করা হয়েছিল তার মধ্যে হয়েছিল বাচ্চা জ্ঞান হবে বুঝতে শিখবে তখন তাকে আল্লাহর নাম এবং আল্লাহ বিভিন্ন তাকে বুঝাইতে হবে আস্তে আস্তে বলতে বলতে তার মধ্যে পয়দা হয় আমরা আমাদের জিন্দগির মধ্যে দেখতে পেয়েছি পরীক্ষা করে অভিজ্ঞতার আলোকে আমরা বুঝতে পেরেছি যেমন তাদেরকে বলা হয় তোমাকে সে বানিয়েছে ও তো আল্লাহ তোমার আব্বুকে কে বানিয়েছে তোমার আব্বুকে কে বানিয়েছে তুমি যে খাবার দেখেছো কে বানিয়েছে যেন তার ব্রেনের মধ্যে বসে যায় এই চার পাঁচটা বছরের মধ্যেই সব কিছু করনেওয়ালা সব কিছু করনেওয়ালা দাস আল্লাহ রবুল আলমী ব্রেনের ছোটখানি আল্লাহ থেকে একটা জিনিস চাইতেছে আল্লাহ কাছে দাও আল্লাহ আমাকে আল্লাহ যখন এটা ফেসলা করবে মঞ্জুর করবে আল্লাহ তখন আপনাকে টাকা দেবেন তখন উনি কিনিয়ারে পৌঁছে দেবেন আল্লাহ টাকা না দিলে কিনতে পারবেন এইভাবে একটা একটা পয়েন্ট অসুস্থ হয়ে গেছে আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ সুস্থ করে দেবেন তো বাপ্পার জিকের থাকে আমার ছেলে যেন আল্লাহওয়ালা হয় রসুল সাল্লাহ আশেক হয় এর জন্য আগের থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে এইভাবে আল্লাহ সম্পর্কে ধ্যান ধারণা আস্তে আস্তে তার দিলের মধ্যে বসাই দিতে হবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের নবী তার সাপাত ছাড়া কেউ ব্যক্তি যেতে পারবে না বেড কি দোলক কি বলতে হবে বেড এমন একটা জায়গা আল্লাহ তালা বানায় রাখছেন যেখানে আমার যা চাইব চাইবে যা খাইতে চাও ভালো ভালো খানা যে কোনো ফল যত কিছু আছে বেহেস্টের সম্পর্কে ধারণা ব্রেনে বসাই দিতে হবে সম্পর্কে ধারণা একদিনে না আপনারা অল্প অল্প করে কি জিনিস আগুন আর আগুন সেখানে সাপ বিচ্ছু ভরা ডাকুমের কাঁটা খাইতে দিবে তারা এই তদপে যাবে যারা কালেমা পড়ে না যারা নামাজ পড়ে না যারা মিথ্যা কথা বলে যারা গান ব্যবসার ভিতরে মজবুত থাকে এইসব কথা বেড়ে বসাই যাতে সে গুণা করতে কতকালীন পাইছে অনেকে অভিযোগ করে কিন্তু ছেলেমেলে কন্ট্রোল করতে পারে আমার ঘরে তো টেলিভিশন নেই এটি কিন্তু এই কথাই বলে তাদেরকে যে এই জিনিসগুলো আপনার এই রাস্তাকে সিম্পল দিয়ে বাইরে টেলিভিশনের সামনে যাওয়া যায় না যায় আল্লাহর মেহরবানি ভালোবাসে দুনিয়ার ভিতরে আছি আমরা হুজুরা দুনিয়ার বাইরে না দুনিয়ার ভিতরে আছি আমাদের আশেপাশে এগুলো ছড়াইতে দেয় কিন্তু আল্লাহ তালার মেহরবানি এই কথাগুলো ছোটকালে বাচ্চাদের ব্রেনে বসাই দেওয়ার কারণে এখন আমাদের আর বেগ পাইতে লাগে এখানে এগুলো আছে ঢোকেই দেখলে যেরকম মানুষ পালায় ওরকম তার পালায় চলে আসে না পরিবার রাখে টেলিভিশন আল্লাহ তালা সৃষ্টি করবে আপনি যেরকম তৈরি করবেন এরকম তৈরি হবে আমাদের তো একটা নির্দিষ্ট টার্গেটে পৌঁছাইতে হবে এদের মন মানসিকতা ছোটকালেই আল্লাহ হুকুমের দিকে নিয়ে আসতে হবে আল্লাহ নাফরমানি থেকে বাঁচাইতে হবে এটা আমাদের এই ব্রেনে আসা তো বাচ্চাকে কি বুঝাইবে এটি হচ্ছিল গত তোমার পায়া ছোটকালটাই হয়ে তুলতে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আল্লাহ আল্লাহ বানাইতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আল্লাহ আল্লাহ বানান আমাদের মাদ্রাসা লাইনে বক্তব্যে একটা ছেলে দুই বছর পরে আর এই তালিমের উপরে কায়েম থাকে সেটা আল্লাহ আল্লাহ হয়ে যদি আপনার ছেলেকে আপনি হাফেজ আলেন মুক্তি বানাইতে পারেন তো আল্লাহ দরবারে আপনার থেকে কামিয়াব সাকসেসফুল পিতা আর কেউ নেই হ্যাঁ যে তার ছেলে মেয়েগুলো বানাইছে সে ওই ছাড়া আর কেউ আপনার সমালোচি পাবেন অনেক বড় ভাগ্যের কথা আজকাল দাওয়াত তবলিগের অসিলায় অনেক বড় বড় অফিসাররা অনেক উপরে ব্যাগের লোকেরা তারা ব্যাগের ছেলে পেলেকে মাদ্রাসা লাগিয়ে দিচ্ছে এই পয়েন্টের উপরে আমার আব্বার বুঝ ছিল তিনি এই জেনারেল শিক্ষাকে কামিয়াবির লাইন মনে করে আমাকে এখানে দিয়েছিলেন কিন্তু আল্লাহ আমাকে দিনের বুঝ দিয়েছেন আলে বলা আমাদের সোহব আছে যে দিনদার লোকের সোহব আছে যে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি দামি লাইন কোনটা ওটার নাম তো জেনারেল সাধারণ কি দাম হবে সাধারণ কোরআন সুন্দর লাইন বিশেষ বিশেষ লাইন এটা অসাধারণ এটা আল্লাহ তালা নাজেল করছেন অসাধারণ ভাবে লহে মাহবুব থেকে জিব্রাহ নিয়ে আসছেন জিব্রাইলের একাধিক শক্তি ছয়শ বাধ্য আছে লুত আলাইসালামের গোত্র থেকে আল্লাহ তালা উল্লেখ কিন্তু করলেন তুমি একটা বাজু ব্যবহার করছেন একটা দেশ উল্টাইতে একটা বাজু ব্যবহার করছেন আর পাঁচশো নিরানব্বইটা কোনো কাজে লাগাবে এরপরও আল্লাহ তালা হাজার হাজার নয় লক্ষ লক্ষ ফেরেস্তা ওনার হাতে দিতেন এক একটা আয়াত যখন নাজর হয়েছে মোহাম্মদ রসুল্লাহ যাতে কেউ এই সন্দেহ না করতে পারে যে আল্লাহ পাঠাইলেন এরপরে কিছু আমার ইংলিশের বাহিনী চিন্তাই করলো কিনা নাহজুবিল্লাহ মুসলমানদের দিলের মধ্যে তা উনি যেটা আসতেছিল ওর মধ্যে ইংলিশের বাহিনী কিন্তু মিক্সার করে দিল কিনা শয়তানে এই অর্থটা তাকে দিতে না পারে এই জন্য আল্লাহ আলমী এইভাবে পাঠাই সুরা জিন এর শেষের আয়াতগুলোতে এই কথাটা বলা হয়েছে উনত্রিশ পারা সুরা জিন অনেক লোক দুনিয়ার শিক্ষিত এটা জিন মানে না জিন জিন বুঝতে আল্লাহ জিন নামে সুরা নাজির করলেন তারা কিভাবে সদরের নামাজের রসুলের কি রাত করলো ফেরাজ শুনে স্নান গ্রহণ করলো এর কিস্তা বুখারি শরীফের মধ্যে আসছে এর পরে যদি কোন দিন স্বীকার না করে সে কোরআন অধিকার করলো তার ইমান নষ্ট হয়ে গেল ইংলিশ তো জিনের গ্রুপ থেকে কিন্তু জিনের গ্রুপ এখন সে ভিন্ন একটা গ্রুপ হয়ে গেল মূল জিনের যাই হোক লহে মাহফুজ থেকে স্বয়ং রব্বুল আলমের নাজেল করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরস্তার মাধ্যমে কার উপর নাজেল করতে নবীদের সর্দার মোহাম্মদ সর্দার নাজেল করনে আল্লাহ লহে মাহফুজ থেকে ইসরায়েলের মাধ্যমে উপরে দীর্ঘ তেইশ বছর তেইশ বছর তাহলে কত বিশেষ তিনি লেখা কত বিশেষ অসাধারণ এটা তার সিনার মধ্যে থাকবে এই কোরআন লহে মাহফুজ থেকে আসবে আবার লহে মাহফুজে ফিরে যাবে ঊর্ধ্ব জগৎ থেকে আসছে আবার ঊর্ধ্ব জগতে ফিরে যাবে কিন্তু একা যাবে না এই কোরআনকে যে সেনার মধ্যে ঢুকাইছে তাকেও সাথে করে নিয়ে যাবে এবং যারা তাকে সমর্থন করছে তাকে আগে কাছে আগে মধ্যে সহযোগিতা করছে ওদের সহ এদের সহ এই কোরআন সবকে নিয়ে লহে মা চলে যাবে জান্নাতে ঢুকাই দিল অত অসাধারণে এটা যে শিখাইবে তার থেকে কামিয়াব পিতা আজকে আছে তারপরেও বলতেছি যদি তার এই পরিমাণ ইমান না থাকে সেটা ইমানে শক্তি লাগে করতে গেলে অনেক ইমানে শক্তি লাগে আপনার ফ্যামিলির থেকে বাধা আসবে কোথাও দেখা যায় স্বামী রাজি স্ত্রী রাজি নেই আর কোথাও দেখা যায় স্ত্রী রাজি ছেলেকে কোরআন শুনে স্বামী রাজি নেই লড়াই তো এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু এই কাজ আর সন্তান তো আছেই একটা বেরেনি ছেলেকে কোরআনের লাইনে দিলে সব আত্মীয় স্বজন কত বিগড়ে দেবে না একটা বেকার করে দিলা হ্যাঁ? তাদের নজরে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কাজের লোক তিরিশ বছর চাকরি করবে ভোগ কামাইবে ভোগ খাইবে কামানো আর খাওয়া কাজের লোক কামানো আর খাওয়া হ্যাঁ পেট পূজা এটা তাদের কাছে খুব কাজের লোক হ্যাঁ আর মানুষকে দিন শিখাইতেছে সততা শিখাইতেছে মিথ্যা কথা পরিহার করো মাথায় কম দিতে পারবা না দোকানে বসে মিথ্যা কথা বলতে পারবা না কলমের মোতায় ডাকাতি করতে পারবা না বাপ মাকে তকলিফ দিতে পারবা না মদ খেতে পারবা না এইগুলো যারা শিক্ষা দিচ্ছে মানুষকে জাহার নাম থেকে বাঁচাই দিচ্ছে মানুষকে আবাদুল আবাদ জান্নাতের মালিক বানাই দিচ্ছে এটা দুনিয়াদারদের নজরে এটা তেমন কোনো কাজ না এটা কোনো কাজ না দুনিয়ার ষাট বছর পোলাও বিরিয়ানি খাইতে পারা কাজ এবার সারা জীবন বলতে চললো এর কোনো চিন্তা নেই পড়াশোনার পরে কত হায়াত পায় অর্ধেক জীবন পড়াশোনা তো যায় এটা পঁচিশ তিরিশ বছর চাকরি করতে পারে এবার তো রিটায়ার সব ঢেলা হয়ে গেছে সরকারি তারা আউট করে দেবে তোমার তারা কোনো কাজ হবে আউট করে দেবে আমাদের দিনে লাইনে কোনো রিটায়ার আমরা যে লাইনে আছি এখানে কেউ কোনো রিটায়ার করে মরা পর্যন্ত তার কাজ চলতে থাকে মরতেছে তখন একটা লোক মশলা নিয়ে আসে ওমর ফারুক মারা যেতেছেন পেটের মধ্যে এক দুশ্মনে সঞ্জন মানুষ শহীদ পুরো শেষ বিশ্বাস চেক করতেছে তখন একটা যুবক আছে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য না আল্লাহ রসুল আপনাকে হয়ে যুবকটা যখন চলে যেতেছে হাজর সময় ফারুক লক্ষ্য করলেন তার পাজামা তাকুন দিচ্ছে এই মৃত্যু মুখে তাকে দেখাই বুখার হাতে বাবা এটা উঠাই নাও হুকুম মানা হলো রসুলের কথা মানা হলো তোমার কাপড়টাও পরিষ্কার পরিচ্ছন্ন মারা যেতেন হয়তো দশ মিনিট মারা গেছে এই স্মরণে তিনি ভেতর এই যুবককে তাকে কাপড়টা উঠাই বলবে বুখারে চলবে হাতি আমি কয়েকদিন আগে হাতিতে পয়লা বুখারে চলবে রেটায়ার আছে না তার কাজ আল্লাহর কথা বলে দেওয়া রসুলের কথা বলে দেওয়া সে বলতে থাকবে যখন হায়াত আছে বলতে থাকবে এর আগে একটা আদিত পড়াইলাম একজন সাহাবির হাকিম কথা ওই সাহাবির নাম হলো আবুদার জেফারি তিনি বলতেছেন জামান বর্তারের প্রতি তলোয়া দেখা হয় আর আমি যদি বুঝতে পারি তলোয়ারটা চালানোর আগে আমি আল্লাহ বা আল্লাহ রসুলের একটা হুকুম মানুষকে করে দিতে পারব আমি তলোয়ার চালানোর আগে ওই হুকুমটা শুনে দিব আল্লাহ وضعت الصمصامة على هذه ولأنظر أني أنفذ كلمة سمعتها من رسول الله صلى الله عليه وسلم لأخلاقكم তলোয়ার রাখা হয়ে গেছে শুধু চালানো হবে আমরা গরু জবাই করার সময় রাখি না চুরি রেখে তো চালাইতে আরম্ভ করি তিনি বলতেছেন এর মধ্যে একটা কথা একটা বাক্য বলার অনেক কথা তো সংক্ষিপ্ত আছে সংক্ষিপ্ত নামাজ ছাড়ো কখন লাগে বিবাদ করো না কখন তারপরে বলো আমার জিন্দগি এই কাজের জন্য এখানে কোনো রিটায়ার মৃত্যু পর্যন্ত সে কাজ করে যাবে এবং এর সমাজ কোনোদিনও বাতিল হবে না কবরে না হাতরে না জানে দুনিয়ার কোনো বাতিল নেই কোন মধ্যে লাগে রিটায়ার করলেন এই সনদ কোন হাসপাতালের খরচ কোনো কাজে আসবে বসে বসে নাতি নাক করে দেখে পারবে তোমার টাকা এই ছিল সে এখনো দেখতে আছে কিন্তু সব অতীত হয়ে গেছে অতীতের হয়ে গেছে আর সব অতীত নেই আয়াত আলেন বড় আলেন হাসরে ময়দানা আলেন জান্নাতে দেওয়া আলেন আল্লাহ তো বলতেছিলাম বহুত লোকে দেওয়া বদলের উচিলায় এই বুকটা পেয়ে গেল আমার বাবার ধারণা অনুযায়ী আমাকে এলাই কিন্তু আল্লাহ আমাকে দিনের বুঝ দিতে আমি আমার ছেলেকে কম দামি লাইনে কিভাবে দেয় আমি বুঝতেছি এটা দামি ওটার দাম তিরিশ বছর দুনিয়ারটার দাম তিরিশ বছর আর এটার দাম কোটি কোটি কোটি কোটি শেষ নেই তিরিশ বছরটা প্রাধান্য আল্লাহ আল্লাহটাকে প্রাধান্য তখন সে নিজের জ্ঞানের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না সে তার ছেলেকে এই লাইনে নিয়ে যায় আমাদের মাঝখানে বহু উইং কমান্ডার কর্নেল ব্রিগেডিয়ার পক্ষে কোন চিন্তা নেই পক্ষে আল্লাহ তাদেরকে বুঝ তো এটা সন্তানের হক ছিল তাকে আলেম বানাইতে বলে সবচেয়ে কামিয়াব আলেম বানাইতে না পারলে মুসলমান বানাবে এবার ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অর্থনীতিবিদ বানান এগুলো বানান তাহলে অন্তত সে নিজে ইমানের উপরে কায়েম থাকবে এবং আপনাকে হায়াতে মৃত্যুর সময় মৃত্যুর পরে আপনাকে সাহায্য করতে পারবে হায়াতে আপনাকে বিভিন্ন মাত্রা বললাম আব্বা এটা ঠিক না আর কি বললাম খানুদের আপনার তোলায় তখন ছাত্র কাঁপিয়া পড়ে পঞ্চম জামাতে পড়ে মাওলানা আশরাফ আলী তাহলে পঞ্চম জামাতে পড়েন কুদুরি কিতাবের ভিতরে প্রশ্ন করলেন যে অর্থ দিয়ে কোন ফায়দা নেওয়া বেনিফিট নেওয়া আরাম আরাম না সুদ খাওয়ার সমতুল্য আরাম এই মন্ত্র বলবেন করার সাথে সাথে তারা কথা আসলো যে আমার আব্বার জমি বন্ধন দেয় যে ওখানে ফসল লাগায় এটা তো কর্জ দিয়ে সে বেনিফিটটা দিচ্ছে ওই লোকরে টাকা কর্জ দিচ্ছে বলে তো সে কি তার জমিটা খাইতে দিচ্ছে যদি কর্জ না দিত তো তার জমি দিত খাইতে দিত না যতদিন সে কর্জ শোধ না করবে তা সবজিটা জমির ফসল লাগাই দিতে কর্জ দিয়ে কি করা হলো বেনিফিট মানে না হলো হাদিস মূল্য খরচের যারা নাফান করজে যা কিছু সুবিধা নিয়ে আছে এটা সুদ এই মতটা পড়ার সাথে সাথে ওনারা আব্বাকে কিনে লিখলেন আব্বা কিনে তোলা যায় উনিও জানতেন না এর আগে কারণ আব্বা তো জানেই না যখন ছেলের থেকে মশলা শুনলেন উনি ওর ছেড়ে দিলেন তবা করে দিলেন তবা করে দিলেন ছেলে আলেম না হয়তো সারা জীবন তো এই চলতো এই চলত আলেম হওয়ার কারণে এখন আলেম হয় নাই এখন আলেম হয় নাই ওয়ান থার্ড আলেম হয়েছে তখনই তো বাপের ফায়দা শুরু হয়ে গেল বাপের হারাপ থেকে বেঁচে গেল আরো সারা জীবন কত সহযোগিতা করবে এই ছেলে আপনাকে আল্লাহ আল্লাহ বানানোর জন্য যেহেতু এক জামানা ওনার আব্বায় এই বন্ধক রেখে ফসল খেয়েছেন এই জন্য পরবর্তীকালে ওনার আব্বাস ইন্তকাল করে উনি ওনার আব্বাস থেকে মেরাজ নেন নাই এক পয়সা নেন উনি দাবি ছেড়ে দিলেন ওই টাকার কিছু হ্যাঁ? মিশ্রণ এর মধ্যে রয়ে গেছে আমরাও তো বাপ মাকে বাইলে তাও হালাল কে তাকিব করে বাপের এটা হালাল ছিল না হারাম ছিল হ্যাঁ? আপনার বাপে জীবন বিমা করে গেছে পরে উনি অ্যাক্সিডেন্ট করলেন আল্লাহ না করে আপনি মোটা অঙ্কের টাকা পেয়ে গেলেন কঠোর তাকে করতে আসে যদি এক্সপেন্স করার কারণে হ্যাঁ উনি পাঁচ লক্ষ জমা করছিলেন আমরা এখন পঞ্চাশ লক্ষ পাইলাম এটা সরিয়াতে কি এটা সরিয়াতে কি বাকিটা তো আসতেছে ইল্লা মাশাল আসতেছে তারা এটাকে হালাল মনে করতেছে হালাল মনে করতেছে অতক দৃষ্টিতে ওইটা জুয়া জুয়া জুয়ার টাকা যত বিমা ইন্স্যুরেন্স আছে তাই ইসলামের নামে হোক এগুলো আরো মারাত্মক দুনিয়ার গুলো থেকে তো তোবার নসিব হয় ইসলামের নামে গুলো থেকে তওবা নসিব হয় না ইসলাম ইসলামের লক্ষ্যে গেছে তবা করবে যে এটা বললো ইসলামী মত কিভাবে হবে কিভাবে হবে ইসলামী মত ঠিক এরকম তারা এগুলো ব্যবহার করতেছে গলত ভাবে করতেছে মানুষের ধর্মীয় অনুভূতির সুযোগ নিচ্ছে কতগুলো লেবার ভাই একদাক ডাক মৌলবী ছবি তুলে দিচ্ছে এরা হলো সরিয়া বোর্ড কিসের সরিয়া বোর্ড এরা কিন্তু সরিয়া জানে সরিয়া বোর্ড মানে তারা কোন মাদ্রাসার মুক্তি সরিয়া বোর্ড হয়ে গেল এইসব জিনিসকে ধোকাবাজি করা হয় ধোকাবাজি ইসলামের নামে মানুষকে গোমরা করা হয়েছে তো বলতেছিলাম প্রায় লোক এগুলো তাকিব করে বাপ থেকে পাইলে মায়ের থেকে পাইলে হালা অথচ এই যত বিমা ইন্স্যুরেন্স আছে ব্যাংকের ইন্স্যুরেন্স আছে তারপরে কি আছে সঞ্চয় তহবিল আছে বিভিন্ন তহবিল আছে এতে যে সুদ দেওয়া হয় যায় তবে চাকরির শেষে প্রভিডেন্ট ফান্ড পাওয়া যায় এটা ওলামারা যায় করবে যদিও সরকার এটাকেও সুদ বলে যে আপনার থেকে এত টাকা কাটছে এত টাকা সুদ আপনার বেতন থেকে এত টাকা কাটছে আর সরকার এত টাকা সুদ এটা তারা না বুঝে সুদ বলতেছে তো সরিয়াতে সুদের যে সংজ্ঞা ওই সংজ্ঞার আওতায় এটা পড়ে না আমরা সুদ করলে সুদ হয় না শরীয়তের নীতিমালা আছে ওর মধ্যে পড়তে হবে তো সরকার সুদ করছে যে আসলে সুদ না আবার বন্ধক রেখে যে আমরা ফসল খাই কেউ সুদ বলতেছে না অত সেটা কি তো প্রবেশ ফান্ড যেটা এটা ঠিক আছে সুদ বললেও সুদ না আপনি ইচ্ছা মতো রাখেন নাই আপনার ইচ্ছার বিরুদ্ধে এটা সরকার কেটে দিচ্ছে কেটে নিয়ে সরকার বাড়াই দিচ্ছে আপনার হাতে তো দেয় নেই এই জন্য যেসব সংস্থার মধ্যে প্রভিডেন্ট ফান্ডটা বাধ্যতামূলক না ঐচ্ছিক আপনি রাখতে রাখতে চাইলে রাখতে পারেন কমও রাখতে পারেন বেশিও রাখতে পারেন যত রাখবেন তত পাইবেন কিন্তু জরুরি না ওই সব সংস্থার প্রভিডেন্ট ফান্ড পরে যে বাড়াই দিবে ওটা কিন্তু হালাল হবে ওটা আপনি রাখছেন নিজের ইচ্ছায় আমি যখন জায়েজ বললাম এটা ওইসব প্রতিষ্ঠানের যেখানে আপনার কোনো এখতিয়ার নেই আপনার এই মাসে টাকা দরকার পুরোটাই দরকার কিন্তু কেউ তুলবে না আপনার দুর্গ ওই অত মাসের কেটে নিবেই জরুরত আপনি মরে যান টাকা দিবেন আপনি এইরকম বাধ্যতামূলক যেখানে ওইখানে তাকে যাই বলতে চান বুঝতে হবে যাই হোক বলতে বলতেছিলাম ছেলে ছেলেকে আলেম বানাইতে পারলে সবচেয়ে কামিয়াবি না পারলে অন্তত মুসলমান বানা সেও ইমানদার থাকবে আপনাকেও ইমানদার রাখবে মৃত্যুর সময় আপনাকে কালেমার তালকিন করবে সুরা ইয়াসিন বড় শান্তির মৃত্যু হবে শান্তির মৃত্যু হবে আপনার সে গোসল দিবেন আপনার ছেলে আপনাকে গোসল দিবে সুন্দর তরিকা আপনার ছেলে আপনার জানাজা পড়াবে সে যে দিল নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে তার বাবার জন্য মাত্রা চাইবে এটা দ্বিতীয় কারণ তারা সম্ভব না দ্বিতীয় কারণ দ্বারা সম্ভব হবে এরপরে আপনাকে টাইম কাতে টাইম কাতে কবরে রাখবে কতগুলো টাইম কাতে তাকে রাখা হবে রেস্তারা তাকে কত ইজ্জতের সাথে মহাপতের সাথে ফর্মালিটি পুরা করার জন্য প্রশ্ন করবে তাদের আগেই জানা হয়ে গেছে আপনি যে জবাব দিতে পারবেন আপনার শোয়া দেখেই জানা হয়ে গেছে তবু ফর্মালিটি আছে পুরা কর্মটা কিন্তু বড় মহাব্বত বড় ইজ্জত আপনার ছেলে আপনাকে ডাইন কাছে রাখবে সপ্তাহে একদিন হ্যাঁ আপনার কবরে হাজিরা দিবে সালাম পেশ করবে তোরা ইয়াসিনের হাতিয়া দিবে আসরের ময়দানে কমপক্ষে তার খানদানের এমন দশজনকে হ্যাঁ সমাজ করার অনুমতি পাবে যাদের জন্য যাহার নাম মজিব হয়ে গেছে হ্যাঁ তাদের কিন্তু ইমান থাকা কথা ওই দশজনের কি থাকতে হবে ইমান না থাকলে তার জন্য আলে ভাবে কেন নবীরাও পারবেন আমাদের রসুলের চাপটা ইমান আনলো না আমাদের রসুল কিছু করতে পারবেন ইব্রাহিম খলিল্লাহ আব্বাস ইমান আনলো না ইব্রাহিম খলিল্লাহ কিছু করতে পারবেন তিনি এত দোয়া করে গেছেন আল্লাহ আমার সামনে আমার আপনাকে দৌলতে দিবেন আমার তো কোনো বেজ্জতি হবে আল্লাহ তারা বলবেন এখানে তোমার আব্বা কেউ বুঝবেও না আমি তাকে জানোয়ারের শুরুতে দৌলতে দেব আল্লাহ তালা আমাকে জবাব দিলেন আমি তোমার আব্বাকে দৌলতে ঠিক আছে কিন্তু এটা কেউ বুঝবে না যে তোমার বেশ হবে তুমি জানোয়ারের তুলতে ফেলো কিন্তু কিছুই করতে না ইমান না আপনারা কিতাবুল ইমান খুব পড়বেন তালিম করবেন ঘরে ঘরে তালিম করবেন ইমানটা হোক এইটা হলে জান্নাতের একটা রাস্তা হবে ইসলাম ইমান খুব ঘরে ঘরে তার তো আল্লাহ রকুল আলমিনে হাফেজ আলমদেরকে কমপক্ষে তো দশটা হিলিং দিবে বেশির পরিমাণ বলা হয়নি কমপক্ষে দশটা হিলিং দাও তোমার খানদানের ভিতরে আমলের ত্রুটির কারণে যারা জাহান নামে দেখতেছে এমন দশজনকে টিকিট দিবে তোমার হাতে করে দিয়ে যাবে ছেলেকে আলেম বানাইতে বলে এত লাভ কম পক্ষে ইমানদার বানান আপনাকে আল্লাহ রাস্তা বলতে পারে আপনাকে দিনের রাস্তায় চলতে সাহায্য করতে পারে তো নিজেও হেদায়তের উপর থাকে বলেছি আমাদের মাস্টারগুলোতে দুই বছর পড়লো এটা হয় ইমানের উপরে কায়েম থাকবে কিন্তু এগুলো কিচ্ছু না করে আজকাল আমরা কি করতেছি ছেলেপেলেকে পেলেকে চোখ কাজ করতে আর kindergarten temple temple English medium এখানে ঢুকাইতে পারলে মনে হয় মোটামুটি আকাশের তাপ পেয়ে গেল কাপড় হাতে তুলে দিয়ে সেটাকে কামিয়াবি মনে করি আমাদের দিমাগ কিরকম পরিবর্তিত হয়ে গেছে চিন্তা করে কাপড়ের হাতে তুলে দেওয়াকে কামিয়াবি মনে করি আর আল্লাহ আল্লাহর হাতে তুলে দেওয়াকে কামিয়াবি মনে করতেছে না দিমাগ উল্টা হয়ে গেছে فزين لهم الشيطان أعمالهم শয়তান হ্যাঁ গলতটাকে পুষ্পচিত দেখায় আপনার সামনে কামিয়াবের রাস্তায় কামিয়াবের রাস্তা ওটা আপনার সামনে ফকিরের লাইন ধ্বংসের লাইন বলে বের করছে এই আগে বলা ওয়াজাইয়ালাহুম শাইতানু আমালাহুম এজন্য বলা হয়েছে যদি দাজ্জালের সঙ্গে দেখা হয়ে যায় দাজ্জালের বেসতে নেই পারে তোমার বেস করলে তো ও দোষকে যাও ওটা বেশ ওটা আট এই ফাটা এই করে আসলে কামে মিল নাই ওটা দেখে কোনো দাম নাই আসলে বংশের এইটাকে এত বড় দেখাইবে এটাই তো লাইফ তো না আমরা আপনার এখানে ঢুকাই এরা আল্লাহ আল্লাহ সুযোগ নেই এই ছেলেটা আমি বড় বড় ডিগ্রি নিয়ে নাস্তিক হয়ে নাস্তিক হয়ে আপনার নাস্তিক হয়ে আপনার ঘরের মধ্যে ছাপ ঢুকলে কত প্রেশার আপনার ঘরের ভিতরে মশা মাসে ঢুকলে হিন্দু ঢুকলে সেটা আপনার ঘরের ভিতরে সাত কিচ্ছু থেকে অনেক বেশি ক্ষতি করে জিনিস আপনার স্ত্রী আপনার ছেলে ঢুকাই সাত কিচ্ছু থেকে অনেক ক্ষতি করে সাত কিচ্ছু ঢুকাইলে আপনি মানতেন না সব মানিয়েছেন না যে কত বড় ক্ষতি এর অনুভূতি হচ্ছে আপনার কলেজার টুকরা দুনিয়ার জেলে দাগ আপনি চান না দুনিয়ার জেলে দাগ এটা আপনি চান না যেন আল্লাহর জেলে দেখেছে আপনারা আমার কোনো চিন্তা নেই কোনো চিন্তা কি হাল হবে এই জন্য আল্লাহ আল্লাহ বলে তাকে ইমান তৈরি করে ওই লাইনে দেওয়া ওই লাইনে যাও নিজেও ঠিক থাকবে আর দশটাকে দাওয়াত কি আছে ওকে তো দাওয়াত দিতে পারবে যে দাওয়াত দেয় ওয়ালা তাকে কেউ দাওয়াত দিতে পারবে তাদের দাওয়াত দেয় না সবাই তারা দাওয়াত দেয় সবাই তারা চায় যে আমার পার্টিতে আছে আর যিনি যে ক্যান্ডারটা তাকে কেউ দাওয়াত দেবে দাওয়াত দিলে আবার ও নিজে দেখতে পারবে আপনি আল্লাহ দাওয়াতে লাগাই দেন দুই বছর মাঝে পড়ায় আপনার ছেলেকে আল্লাহ রসুলের দাওয়াতে লাগিয়ে কেউ আর দাওয়া দিতে পারবে ও দাওয়াত দিবে আমি ইচ্ছা শুনেছিলাম আমেরিকান ভার্সিটিতে টুপি চালু হয়ে গেছে দাড়ি চালু হয়ে গেছে একটা ছেলে বল জামাত চালু হয়ে গেছে যে বয়স থাকে চালু হয়ে গেছে একদমের হিম্মত এই জন্য উদাহরণ দেওয়া হয় দুধ যদি আপনি দরিয়ায় ফেলেন দরিয়ায় কেন পুকুরে ফেলেন এই দুধ আর উঠাইতে পারবেন কিন্তু দুধের উপরে মেহনত করে মাখন বানায় যদি আপনি ফেলেন তো দরিয়ায় কেন আটলান্টিক উঠে ফেলেন আরব সাগরে নিয়ে ফেলেন ওটা উঠে আসতে পারবে এইটা পানির সাথে মিশবে না আপনার ছেলের ভিতরে কমপক্ষে দুই বছর মেহনত করে প্রথমে মাফল বানান এবার ছেলে দেবে কোথাও মিলবে ও অবস্থা নিয়ে কায়েম থাকে করবে সুবিধা নেই ও দশগিরি করবে সুবিধা নেই ও সচিবগিরি করবে সুবিধা নেই কারণ আছে সে ঘাবড়াবে আর আপনি কিছুই শিখাইলেন না চক্কার ফুলকে আপনি দিয়ে দিলেন দুধ ফেললেন পুকুরের মধ্যে এই দুধ মিশে যাবে যেখানে যাবে মিশে যাবে প্রাইমারি যাবে প্রাইমারির সাথে মিলবে হাই স্কুলে যাবে ওই পরিবেশে মিলবে প্রাইমারি তো পুরা মারে না প্রাইমারি অল্প অল্প মারবে হাই স্কুলে নিয়ে আর কলের নিতে দিয়ে পুরা এটা দুধ এর পিছনে তার বাপমায় কোনো মেহনত করে এটা মাখন মানায় নেই যেখানে দেখিতে বিদেশ থেকে যে পড়ছে বন্ধু বান্ধবরা বিয়ার খেতে মদ খেতে এটাও বন্ধু বান্ধবের সাথে বসছে ওরাও খেতে দিয়ে ও খেতে যদি আর বাপের মেহনত করে দিত কষ্টের চালকের মন তার পক্ষে তার পক্ষে সে আল্লাহ হুকুমের পরে তাই এখন যেখানে দেখেছে ওই অঙ্গ এর কোনো সক্রিয়তা নেই নিজস্বতা নেই কোনো আদর্শ নেই যেখানে যায় ওই যে আদর্শ আমাদের এক নেতা একবার গেল খ্রিস্টানদের হ্যাঁ বড় যাওয়া যাওয়ার খ্রিস্টানদের বড়দিনে দাওয়াত পেয়েছে খ্রিস্টানরা বলে খ্রিস্টান ইসলাম আল্লাহ উনি ওইখানে যায় ওই বক্তব্য দিলেন আমি কারণ নাম বলবো না এই বক্তব্য আমরা সবাই হ্যাঁ যিশুর সন্তান কেমনি যিশুর সন্তান হয়ে গেল কেন এই অবস্থা হয়েছে একে শেখানো হয় শেখানো ওটা বলবে আমাদের কোন পূজাতে দেওয়ার পায় ওটা বলবে আমরা সবাই হ্যাঁ আমের দয়ার উপর বেঁচে আছি ইসলাম ইমান কিন্তু ছোটবেলা শিখাইতে পারে নাই তাদেরকে এখন অন্তত मोबाइल मादरसा पढ़ाए गए चौथे फिरते মাদ্রাসায় পাঠায় গए যাও এক চেলা লাগাও তিন চেলা লাগাও এখন স্কুল খুঁজি আছে এখানে যাও এইটুক যদি আমরা করতে পারেন ইনশাআল্লাহ আমাদের ত্রুটি হয়ে গেছে আল্লাহ তালা ওই ত্রুটির কাপড়া করে দিল ইনশাআল্লাহ এই চলতি ফিরতি মাদ্রাসার উদ্দিলায় তার নিজের দিনদারি আসবে আল্লাহর ভয় আসবে আল্লাহ নাফা পানি করবে না তার দিল দিল কাঁপতে থাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে অন্যায় করতে চাইলেও পারবে তার দিল এমন কাঁপে তার বডিতে এমন কাঁপনি উঠে তার হাত পাও আর চলে না করতে চাইলেও মানে এমন অবস্থা আর আমরা তো অন্যরা কি মজা পাইতেছে কি মজা পাইতেছে হাতের তালি দ্বারা বোঝা যায় আর তিল্লানি দ্বারা বোঝা যায় তিল্লানি চলে এরা সময় তারা মহল্লা মাঠে ঘুম লেগে কি মজাটা পাইছে যে এরকম চিল্লাইল বানর ফেল হয়ে গেল আর এরকম হাতে তালি দিল হাতে তালি দেওয়া কোরআন শরীফের দশ পারা আসছে রাত বক্কার মক্কার রাত পূজা করার সময় হাতে তালি দিল وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصفية আল্লাহ তালা মক্কার মুশ্রিকদের কথা বলছে তোমরা যে বাইতুল্লাহ ইবাদত করো কি ইবাদত করো তোমরা তালি বাজাও শীষ দাও এটা তোমাদের ইবাদত কোরআন শরীফের দশ পাড়ায় মক্কার কাফারদেরকে আল্লাহ তালা সমালোচনা করছেন তোমরা তো আল্লাহর ইবাদতের দাবি করছো তো কি ইবাদত করো তোমরা তো আমার ঘরে এসে তালি বাজাও আর শীষ দাও এটা কোনো ইবাদত তো দেখা গেল এটা মুক্তি পূজকদের কাজ আজকে সেই তালি বাঙালি সংস্কৃতির নামে আমাদের সব যুবকরা ঘরে ঘরে বাদ্যযন্ত্র ডুবে গেছে আল্লাহ রসুল বলছেন এক হাতিতে আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আল্লাহ তালা দুনিয়া পাঠাইছে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য রব্বুল আলমিন আমাকে দুনিয়া পাঠাইছে এখন আমাদের সব ছেলে পেলে আছে বাদ্যযন্ত্র বিশাল আছে গিটার তবলা কি হাবিল জাবি কি মুসলমানের ছেলে একটা মূর্তি পুজুকের ছেলে তাও বলে দেবে আমার তালি দিচ্ছে যে তালি বক্তার কাপড় দিত তোমার সাথে দশ করা আলোচনা করেছে এই জন্য ভাই যারা আমরা পারি নাই ছোটবেলা দিন শিখাইতে ছেলে পেলেকে আলেম বানাইতে অন্তত এটুকু ঠিক মাদ্রাসা করতে পারো নাই মোবাইল মাদ্রাসায় করো মোবাইল মাদ্রাসায় পড়ো বুঝায় শোনায় নিজের সাথে করে একটু করে ইনশাল্লাহ এটাও ওই তারা আপনার দুনিয়াতে মৃত্যুর সময় কবরে আসরে ফায়দা ফায়দা হবে আল্লাহ তালা আমাদেরকে সন্তানের যে হক নষ্ট করে ফেলেছি এই হককে আদায় করার অভিজ্ঞান দান করেন আওয়াজ আলহামদুলিল্লাহ